বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সদাচরণ নম্র আচরণের ওপরে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম আমাদের বিষয়টি ছিল সত্য মিথ্যে সত্য মিথ্যের উপরে প্রতিবেশীর ব্যাপারে একটি কথা আছে প্রতিবেশীর সাথে সদাচরণ করে যে সেই জান্নাত পাবে প্রতিবেশীর সাথে সদাচরণ দেখাতে পারে না যে সে জান্নাত পাবে না রসুল সাল্লাহ আলি সাল্লাম বিষয়টি খোলাখলিভাবে স্পষ্ট করেছেন নম্র আচরণই হচ্ছে মানুষের জান্নাতের মূল মাধ্যম এ কারণেই আবুদারদা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আফকাল হাসান বিচারের মাঠে আদম সন্তানের পাল্লাই সবচেয়ে যেটা ভারী আমল সেটা হচ্ছে নম্র আচরণ সদাচরণ নম্র আচরণের উপর দিয়ে বিচারের মাঠে দাঁড়িপাল্লাই ভারী আমলের আর কোনো ব্যবস্থা নেই তাহাজুদের আমল যত ভারী নম্র আচরণের আমল নেকি তার চেয়ে অনেক অনেক অনেক বেশি ভারী হজ করার নেকি যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে অনেক অনেক অনেক বেশি ভারী রাতে তাহাজুদ পড়ে দিনে সেম থাকার নেকি যত ভারী আপনার ভালো আচরণের নেকি তার চেয়ে অনেক অনেক অনেক বেশি ভারী আবদুল ইবনা আমর রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ইন্নামল মেন এজদবে হোসনে খোলকেহি দারেজাদ সায়মল কায়েম নিশ্চয় মানুষ তার নম্র আচরণ দিয়ে অর্জন করে তাহাজুদের নেকি নিশ্চয় মানুষ তার ভালো আচরণ দিয়ে অর্জন করে আপনার শ্যামের নেকি একজন মানুষ প্রতিদিন শ্যাম পালন করে যে নেকি পাবে একজন মানুষ নম্র আচরণ দিয়ে সে নেকি পাবে একজন মানুষ প্রতি রাতে তাহাজুদ পড়ে যে নেকি পাবে নম্র আচরণে মানুষ সে নেকি পাবে নম্র আচরণ যে কত গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা আসলে মানুষকে বুঝাতে অক্ষম আবদুল আমর রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক হেফজ আমানাতিন আমানতের রক্ষা আমানত আছে যার সব কিছু আছে তার দুই হুসন খালিকাতিন ভালো চরিত্র ভালো চরিত্র আছে যার সব কিছু আছে তার ভালো চরিত্র আছে যার সব কিছু আছে তার তিন সিদ্ক হাদিসিন সত্য কথা সত্য কথা আছে যার জান্নাত আছে তার সত্য কথা আছে যার ইহকাল আছে তার চার ইফাতন বিতমাতিন বৈধরুজি বৈধরুজি আছে যার সব কিছু আছে তার সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসে একটি কথা বলা হয়েছে হুসন খালিকাতিন ভালো চরিত্র ভালো চরিত্র যে কি জিনিস আসলে আমরা যেমনভাবে ভালো চরিত্র নিজের জীবনে এনে জাতির কাছে বাস্তবায়ন করতে অক্ষম তেমনিভাবে আমরা মানুষের সামনে ভালো আচরণের কথাটি যথাযথভাবে পেশ করতেও অক্ষম আমরা হয়তোবা বাস্তব চরিত্রে যদি দেখাতে পারতাম যথাযথ ভালো আচরণ তাহলে মানুষ অনেক সফলতা অর্জন করত ঠিক আমরা যদি মানুষের সামনে যথাযথভাবে ভালো আচরণের কথাটি পেশ করতে পারতাম তাহলে হয়তোবা বহু মানুষ এই আচরণ গ্রহণ করত। দেখুন আমরা বাস্তব কিছু নমুনা আপনাদের সামনে পেশ করি ভালো নম্র আচরণের আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লামের দরবারে একদা কয়েকজন ইহুদি আসলো এসে বলল আসসালামু আলাইকুম আপনার মরণ হোক আপনার ধ্বংস হোক তো আল্লাহ রসুল উত্তরে বলেছেন ওয়ালাইকা তোমার ধ্বংস হোক এই পর্যন্ত আল্লাহ রসুল বলে চুপ হয়ে গেছেন কিন্তু আল্লাহ রসুল যে উত্তর দিয়েছেন এটা আয়েসা রাজি আল্লাহ ধরনা বুঝতে পারেননি আয়েসা রাজি আল্লাহ তালানে এখন একেবারে রাগ করে গরম হয়ে বলছেন যে আসসালামু আলাইকুম আলাইকুম অল গাজব আলাইকুম তোমাদের মরণ হোক তোমাদের উপরে অভিশাপ হোক তোমাদের উপরে গজব নাজেল হোক তখন আল্লাহ রসুল বলছেন আয়েসা আলাইকে রিফকে ওয়াইয়াকে অলন ফল পোষা নরম হোক কঠোর হয়েও না কর্কশ হয়েও না তখন আয়েসার রাজি আল্লাহ বললেন আলাম তাসমা মা কাল আপনি শোনেনি তারা কি বলেছে তখন আল্লাহ রসুল বললেন আলাম তাসমাই মা কুলতো তুমি শোনোনি আমি কি বলেছি ওরা যখন আমার মরণ চেয়েছে তখন আমি বলেছি অলাইকা তোমাদেরও মরণ হোক এতক্ষণে আয়েসা রাজি আল্লাহ তালানা বুঝতে পারলেন যে আমার বলাটা ভুল হয়েছে শুনুন আল্লাহর রাসুলের স্ত্রী যদি আল্লাহর রাসুলের কাছে শিক্ষা নেওয়া প্রয়োজন মনে করেন তাহলে আপনাদের স্ত্রীরাও আপনাদের কাছে শিক্ষা নিবে তার নেওয়া প্রয়োজন আছে দেখুন পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা সবচেয়ে শিক্ষিত মহিলা সবচেয়ে বুদ্ধিমতী মহিলা এরপরেও তিনি রাগ করে খেপে উঠেছেন তাই আল্লাহ রাসুল বলছেন যে আলাইকে রিফকে আয়েশা তুমি নরম হও নরম হও ও ইয়ে কলন ফল ফোহসা কঠোর হয় না কর্কশ হয় না এই কথা আল্লাহ রাসুল বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন শুনে রেখো যখনই কোনো জিনিস থেকে নরমতাকে তুলে নেওয়া হয় তখন তাকে অপদস্থ করা হয় তাকে দোষণীয় করে দেওয়া হয় এই কারণে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যাকে নম্র আচরণ থেকে বঞ্চিত রাখা হয়েছে তাকে সর্ব ধরনের কল্যাণ হতে বঞ্চিত রাখা হয়েছে যার নম্র আচরণ নেই তার জীবনে কোনো কল্যাণই নেই যার নম্র আচরণ নেই তার জীবনে কোনো ভালো বলে জিনিসই নেই নম্র আচরণ একটু বাস্তব দেখবেন আপনারা জানেন বখারি মুসলিম গ্রন্থের হাদিস জনৈক ব্যক্তি মসজিদে এসে পেশাব করতে লেগেছে তখন সাহাবিগণ চিৎকার করে উঠেছে এবং তাকে ধমকাতে আরম্ভ করেছে তো রসুল সাল্লাম বললেন ফলা তুজির মোহ অদাউহ তোমরা তাকে ছেড়ে দাও তার উপরে কঠোরতা করো না তার উপরে তোমরা খেপে তাকে কিছু বলো না তার যখন পেশাব করা হয়ে গেল তখন আল্লাহ রসুল সাহাবিগণকে বললেন শোনো বালতিতে করে পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও এরপরে তিনি লোকটিকে বললেন যে মসজিদ পেশাবের জায়গা নয় মসজিদ হচ্ছে সলাদ তাসবি তাহালিল জিকির আজকার করণ তেলাওয়াতের সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসে আমরা যেটা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে দেখুন প্রথমত কত বড় ভদ্র মানুষ হলে এটা কথা বলতে পারেন যে তোমরাই বালতিতে করে পানি নিয়ে পেশাবের উপরে ঢেলে দাও আমরা যদি বাঙালি হিসেবে খুব বেশি ভদ্র হই যদি তাকে কিছু না বলি নিন্দা গালি না দিই তাহলে অন্তত এই কথাটা বলবো যে এই শোনো পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও বুঝো না যে মসজিদে পেশাব করতে হয় না অন্তত এই কথাটা বলবো দেখেছেন পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ তাকে কিছু না বলে বড় বড় সাহাবিদের বললেন তোমরাই পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও সম্মানিত দর্শক মণ্ডলী আসলে এটা কত বড় নম্র আচরণ হলে মানুষ এরূপ বলতে পারে কত বড় ভদ্র আচরণ মানুষের ভিতরে থাকলে মানুষ এরূপ করতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এ বিষয়ে আবারও কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কী শেখ হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি কমল্লা খাই আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম পৃথিবীতে বিরল ইতিহাস নম্র আচরণের সদাচরণের দেখুন আনাস রাজি আল্লাহ তালানহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের বাড়িতে দশ বছর খিদমত করেছেন দশ বছর তিনি বলছেন এ দশ বছরে কোনোদিন আমাকে বলেননি লেমা কুলদা লেমা ফালদা এই তুমি এ কাজ কেন করলে হ্যাঁ তুমি এ কথা কেন বললে এইরকমভাবে ধমক দিয়ে দশ বছরে তিনি কোনোদিন কোনো কথা বলেননি সম্মানিত দর্শক মণ্ডলী কাজের মেয়েকে গালি দিয়ে জান্নাত লাভ করা যাবে না কাজের লোকের তীব্র নিন্দে করে মেরে তাকে কঠোরতা দেখিয়ে কাজ করে নিয়ে জান্নাত পাওয়ার হিসাব করা যায় না বলছিলাম নরম হন নম্র আচরণের অধিকারী হন ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন নম্র আচরণ মানুষকে জান্নাত দিবে ইনশাআল্লাহ নম্র আচরণের ফলাফলই জান্নাত একজন সাহাবি বলছেন আল্লাহ রসুল সলাত আরম্ভ করেছেন আমি পিছনে দাঁড়িয়ে আছি আর একজন সাহাবি এসে আমাকে সেই জায়গা থেকে সরিয়ে দিল তা আমি তার উপরে খুব রাগ করলাম চোখ দেখাতে লাগলাম তো তারা আমাকে চুপানোর ঠান্ডা করার চেষ্টা করলো তারপরে আমি যখন চুপ হচ্ছি না তখন তারা তাদের হাত তাদের উরু রানের ওপরে মারল এতে ওরা আমাকে চুপ থাকতে বলছে শেষ পর্যন্ত আমি বুঝতে পেরে চুপ হলাম এরপরে আল্লাহ রসুল সালাম ফিরলেন বর্ণনাকারী বলছেন তিনি আমাকে গালি দেননি তিনি আমার নিন্দা করেননি তিনি আমাকে মারেননি তিনি আমার প্রতি কঠোরতা আরোপ করেননি আমার জীবনে এত নম্র এত ভদ্র এত সুন্দর আচরণের মানুষ কোনোদিন দেখিনি এত উত্তম আচরণের ভদ্র আচরণের মানুষ আমি আমার জিন্দগিতে কখনো দেখিনি এই কথা সাহাবি বলছেন আল্লাহ রাসুলের এই নম্র আচরণ দেখে আপনারা জানেন সোমামামিন ওসাল নামে এক দেশের বাদশাহ সোমামামিন ওসাল এক দেশের নেতা তাকে ধরে নিয়ে এসে মসজিদের খুঁটিতে বেঁধে রাখা হলো আল্লাহ রসুল সকালে তাকে গিয়ে বললেন তাকতল তাকতল জাদামিন অয়েন তনিয়ম তনেমলা শাকেরিন আইন তরিদুল মাল ফাতুতা এই বাক্যগুলি বলল আল্লাহ রাসুলের কথার উত্তরে তখন লোকটি বলল আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে সুক্রিয়া আদায় করা হবে ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে দেখেন নম্র আচরণ কাকে বলে তিনি চুপ থেকে গেলেন পরের দিন সোমামা বলল তাকতল তাকতল আমিন অয়েন তনিয়ম তনিমেলা কেরিন অয়েন তরিদুল মাল ফাতুতা আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার সুক্রিয়া আদায় করা হবে আল্লাহ রসুল কিছু বললেন না আল্লাহ রসুল পরের দিন গিয়ে বলছেন সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে সোমামা বলল তাকতল তাকতল জাদামিন ওয়েন তনিয়ম শাহ কেরিন ওয়াইন তরিদুল মাল ফাতুতা এই ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন সুক্রিয়া আদায় করা হবে ছাড়তে গিয়ে পয়সা চাইলে প্রদান করা হবে আল্লাহ রসুল তার ব্যর্থ কণ্ঠে কঠিন ও কঠোর বক্তব্য শুনে বললেন ফাতলি কুহ সঙ্গী সাথী তোমরা তাকে ছেড়ে দাও এরপরে লোকটি মুক্ত হয়ে চলে যাচ্ছে আর মনে মনে বলছে ভদ্র মানুষ দেখেছি তবে এত বড় ভদ্র দেখিনি মানুষ ভদ্র হতে পারে তবে এত বড় ভদ্র হবে এটা কোনো সময় ভাবিনি দেখুন যার রসিদে বাঁধা আছে তার সামনে তিন দিন যাবত একই ভাষায় কথা বলেন আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন সুক্রিয়া আদায় করা হবে ছাড় থেকে যদি পয়সা চান প্রদান করা হবে এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে ছেড়ে দিলেন যাচ্ছে আর বলছে ভদ্র মানুষ দেখেছি তবে পৃথিবীতে এত বড় ভদ্র দেখিনি নম্র দেখেছি তবে এত বড় নম্র মানুষ দেখিনি একই বলা হে নম্র একই বলা হে ভদ্র নম্রতা দেখিয়ে তাকে ঘাল করে দিলেন সামনে একটু পানি দেখে গোসল করে এসে আল্লাহ রাসুলের হাতে ইসলাম গ্রহণ করছেন সোমামা আশাহাদ আল্লাহ ইল্লাল্লাহ অসাদর্ণ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল এই কথা বলে তিনি ইসলাম গ্রহণ করলেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম নম্র আচরণের বাস্তবতা ভদ্র আচরণের বাস্তবতা নম্রতা কাকে বলে ভদ্রতা কাকে বলে জেমা দিবনে শাহ আলাবা একজন কবিরাজ জেমা দিবনে শাহ আলাবা এসেছে এসে বলছে আমি শুনেছি ইন্না মোহাম্মদন মাজনুন মোহাম্মদ পাগল হয়ে গেছে আর কি মিনহাজ আর রিহে আমি বাতাস লেগে গেলে বা ওপরই এরকম কোনো ঘটনা ঘটে গেলে আমি তার চিকিৎসা করে থাকি বাতাস লাগা চিকিৎসা করি আমি এবং আমি আশাবাদী লা আল্লাহু লা আল্লাহ ফি হে বেয়াদি আল্লাহ হয়তোবা তাকে আমার হাতে আরোগ্য দেবে এই কথা বলে সে বলা বলি করতে লাগলো ইতিমধ্যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে জেমাত পেয়ে গেল জেমাত পেয়ে গিয়ে বলছে যে এনে আর কি মিনহাজ আর রিহে আমি ওপরি বা বাতাস লাগা ব্যক্তির বা জিন ধরা ব্যক্তির চিকিৎসা করি আলাকা আমি কি আপনার চিকিৎসা করতে পারি রাসুল সাল্লাহ সাল্লাম তখন একটা শাহাদাত পড়লেন কথা বলার পুরোই যা বলতে হয় ইন্নাল হামদালিল্লাহ নাহমাদহু অনস্তাইনুহু অনাস্তাগ ফেরহু মেনুবেহি মাই ইহদিহিল্লাহ ফালা মুদিল্লা অমাই ইউজলিল ফালা হাদিয়ালা অশাহাদ আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়াহদাহু আ শরিকালাহু অশাহাদ মোহাম্মদ মোহাম্মদান আব্দহ রসুলহু এই পর্যন্ত যখন পড়েছেন তখন যে মাত বলছে আয়েদ কালেমাতা আপনি যা বললেন এগুলো আবার বলেন তো দেখি আবার শুনি আবার একটু বলেন ফাকারা রাসোল্লাহ সাল্লাম সালাসামার রাতিন তখন আল্লাহ রসুল এই কালেমাগুলি তিনবার পড়লেন জেমাত কবিরাজ বলছে আমি আমার জীবনে গণকের কথা শুনেছি আমি আমার জীবনে জাদুঘরের কথা শুনেছি কাওলা সৌরায় বড় বড় কবিদের কথা মা আসামি তো মিসলা ইল কালেমা এরকম কথা আমার জিন্দগিতে কখনো শুনিনি সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসের যেটা গুরুত্বপূর্ণ অংশ লোকটা এসে আল্লাহ রাসুলকে বলছে যে আপনি পাগল হয়ে গেছেন এই কথা আমার কাছে পৌঁছেছে আমি পাগলামি ভালো করতে পারি আলাকা আপনার কি আমি চিকিৎসা আরম্ভ করব। আল্লাহ রসুল মুখে কিছুই বললেন না একটু রাগ করলেন না একটু মুখ ভারী করলেন না আচরণ যে আপনাদেরকে আমরা কি দিয়ে দেখাই আচরণ কাকে বলে নম্রতা কাকে বলে ভদ্রতা কাকে বলে এগুলো হচ্ছে পৃথিবী বিরল নম্রতা এগুলো হচ্ছে পৃথিবী বিরল ভদ্রতা যে নম্রতা দিয়ে যে ভদ্রতা দিয়ে সহজে মানুষকে ইসলামমুখী করা যায় দিন পরকালমুখী করা যায় তার এ হাদিসগুলি হচ্ছে বাস্তব শিক্ষা রাসুল সাল্লাহ আলি সাল্লামের আচরণে মানুষ এমনিতে ইসলাম গ্রহণ করছে এরই নাম নম্রতা এরই নাম ভদ্রতা এই কারণেই আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল নম্র আচরণ কাকে বলে বা চরিত্র কাকে বলে তখন রাসুল সাল্লাহ আলি সাল্লামের আচরণ সম্পর্কে বলতে গিয়ে আয়েসা বলেন খলুকুহাল কোরআন তার আচরণই হচ্ছে কোরআন কোরআন যেমন নিখুঁত তার আচরণ তেমন নিখুঁত সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সামনে প্রতিবেশীর সাথে সদাচরণ দেখাতে গিয়ে প্রতিবেশীর সাথে সদাচরণের কথা বলতে গিয়ে সদাচরণের আলোচনাটি আমরা সংক্ষিপ্তভাবে পেশ করলাম আশা যে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন সাথে সাথে এতিনদের যেমন ভালোবাসবেন তেমনিভাবে প্রতিবেশীদের ভালোবাসবেন এবং সত্য গ্রহণ করবেন মিথ্যা পরিহার করবেন আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ আমিন সুহানাক আল্লাহ আবে হামদেকা আশাহ আল্লাহ ইল্লা আস্তাক ফেরক অতবিলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী কাল রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়